بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین ومن تبعہم بحسان الى یوم الدین اما بعد يقول المؤلف رحمه الله تعالى باب من سب الدهر فقد أزل الله وقول الله تعالى وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إنهم إلا يظنون وفي الصحيح عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله تعالى يؤذيني ابن ادم يسب الدهر وانا الدهر اقلب الليل والنهار وفي روايه لا تسب الدهر فان الله هو الدهر মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাজিল হক প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী লেখক বলছেন যে যে ব্যক্তি জামানাকে গালি দিল যুগকে সময়কে কালকে মৌসুমকে সবের মধ্যে সামিল দাহারের মধ্যে দাহার মানে যদিও জামানা বা কাল যুগ তো জামানাতে যা কিছু ঘটে কালে যা কিছু হয়ে থাকে তা এতে সামিল কালের মধ্যে বৃষ্টি হয়ে থাকে কালের মধ্যে বন্যা এসে থাকে কালের মধ্যে ভূমিকম্প হয়ে থাকে সময় কালের মধ্যেই মানুষের উন্নতি অবনতি ভালো মন্দ হয়ে থাকে দুর্ঘটনা হয়ে থাকে এসবগুলি তার মধ্যে সামিল বলছেন লেখক যে যে ব্যক্তি সময় বা কালকে গালমন্দ করলো ফাকাদ আজ আল্লাহ সেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল সেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল এই জন্য জামানাকে কালকে কোনো সময়কে সময় আপনার অনুকূলে হোক বা প্রতিকূলে হোক মানে আপনার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক পক্ষে হওয়া মানে সময়কাল এমন চলছে যে খুব ভালোই আপনার লস নেই লাভই লাভ এটা হচ্ছে অনুকূলে হওয়া আর প্রতিকূলে হওয়া যে আপনার বিপরীত দিকে আপনার বৃষ্টির প্রয়োজন নয় বৃষ্টি বন্যার প্রয়োজন পানির প্রয়োজন নেই বন্যাতে সব ভেসে গেল তো এগুলি হচ্ছে আপনার প্রতিকূলে সময় কাল এইরকমই হাওয়া বাতাস কেউ হয়তো বাতাসকে গালি দিল হ্যাঁ? ঝড়কে গালি দিল এগুলি হচ্ছে সব এর অন্তর্ভুক্ত যে ব্যক্তি সময় কালকে ঝড় বাতাস মেঘ বৃষ্টি ইত্যাদিকে গালি দিল সেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল কারণ এগুলি সব আল্লাহর আদেশে আদিষ্ট নিজের খেয়াল খুশি আসতে পারে না বৃষ্টি খেয়ালখুশি আসেনি বন্যা খুশি নিজের ইচ্ছে আসতে পারে না আর আসেও নি ঝড় বাতাস বা শীত ঠান্ডা গরম অনেক সময় খুব গরম আর থাকা যায় না এই গরমে প্রেশান করে দিল এটা কি গাল বন্ধ করা নয় যদিও গাল নাই কিন্তু আপনাকে খারাপ তার সম্পর্কে আপনি খারাপ মন্তব্য করলেন এই গরমে প্রেশান করে দিল জীবন নিয়ে নিল এই গরমকে গাল দেওয়া হলো না এই কথা বলা হলো না কাকে বলা হলো আল্লাহকে বলা হলো ঠান্ডাতে মরে গেলাম ঠান্ডা যে কখন যাবে এই রকম ধরনের কথাবার্তা বলা এর অন্তর্ভুক্ত আর এর চাইতে অতিরিক্ত যেগুলি হবে তত তাতে সামিল আছেই আল্লাহকে গালমন্দ করার সামিল মহান আল্লাহ রব আলমিন এরশাদ করেছেন নাস্তিকদের সম্পর্কে ওয়াকালু মাহিয়া ইল্লা হায়াতনা দুনিয়া এই পৃথিবী হচ্ছে আমাদের এই জীবন মাত্র পার্থিব জীবন যা কিছু হচ্ছে তা হচ্ছে পার্থিব জীবন এই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য এই হচ্ছে টার্গেট যা কিছু করতে হবে এখানেই করতে হবে ভালো মন্দ যা কিছু আছে এখানেই আছে এইরকম কথা কে বলে যে ব্যক্তি পরকালে বিশ্বাসী নয় যে ব্যক্তি পরকালে বিশ্বাসী নয় যে ব্যক্তি আল্লাহ আল্লাহর কুদরতে বিশ্বাসী নয় আল্লাহর সৃষ্টিতে বিশ্বাসী নয় আল্লাহ যেমন দুনিয়া সৃষ্টি করেছেন তেমন পরকাল আল্লাহ সৃষ্টি করবেন পৃথিবী ধ্বংস হবে আবার মানুষের হিসাব নিকাশ হবে সেগুলি সব আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত আর নাস্তিক যারা তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নয় তারা বলে যে যা কিছু হচ্ছে তা হচ্ছে হায়াতনার দুনিয়া এই পার্থিব জীবন সেই জন্য পার্থিব জীবনে তারা সমস্ত রকমের উন্নতির জন্য যত রাস্তা হতে পারে ভালো হোক মন্দ হোক বৈধ হোক অবৈধ হোক বেমানি হোক ইমানি হোক যেমনই হোক না কেন যে কোনো জুলম হোক হোক অত্যাচার হোক খুন করা হোক সমস্ত রাস্তা তারা অবলম্বন করতে পারে এর স্পষ্ট প্রমাণ হচ্ছে কালমার্কসের পরে লেনিন স্টালিন এই জালেমরা মানুষকে খুন করেছে শুধু তাদের কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য শিশুকে পর্যন্ত খুন করেছে শিশুদেরকে জিজ্ঞাসা করতে তোমাদের কে খেতে দেয় মুসলিম শিশুদেরকে Soviet Union Russia Azerbaijan Uzbekistan Tajikistan এসব মুসলিম রিয়াসত মুসলিম স্টেটগুলিতে জুল অত্যাচার খুন যা করেছে ইতিহাসে বেনজির জুল ইতিহাসে কি জন্য শুধু তাদের কমিউনিজম নাস্তিকতা প্রতিষ্ঠা করার জন্য পার্থিব উদ্দেশ্যের জন্য যে কমিউনিস্ট স্টেট তৈরি করব সারা পৃথিবীতে কমিউনিজমকে প্রতিষ্ঠা করব নাস্তিকতাকে প্রতিষ্ঠা করব সারা পৃথিবীতে আহমদুলিল্লাহ তারা এই ক্ষেত্রে নাকাম হয়েছে কামিয়াব হতে পারেনি আল্লাহর আজাব সত্তর বছরের মধ্যে এসেছে কমিউনিজম পৃথিবী থেকে মুছে যাওয়ার মতো যদিও কিছু ছিন্ন ভিন্ন হয়ে এই ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে রয়েছে কিন্তু তাদের কোন রকমের শক্তি আর পৃথিবীতে নেই সত্তর বছর মধ্যে অকেজে প্রমাণিত হয়ে গেছে এই মানব রচিত কুফুরি এবং কুফরির শেষ একবারে শীর্ষস্থানীয় কুফরি বলা যেতে পারে এই নাস্তিকতা যারা বলে যে আল্লাহ সৃষ্টিকর্তা নয় আল্লাহকে মানুষ সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টিকর্তা নয় আল্লাহকে মানুষে সৃষ্টি করেছে মানে কি মানে আল্লাহ নেই মানুষে ধরে নিয়েছে যে আল্লাহ আছে মানুষের সৃষ্টি করা লাহা যাদের কর্ম হল লা ইল্লাল মাদ্দা ইল্লাল্লাহ ইল্লাল মাদ্দা আল্লাহ নেই বাস পয়সা টাকা পেট বাস মাহিয়া ইল্লা হায়াতনাদ দুনিয়া আরবদের মধ্যে নবী করিম জামানায় জাহিলি যুগে নাস্তিক তেমন ছিল না তবে এক দুইজন তিনজন হয়তো হাতে গোনা ছিল এই জন্য তাদের কথা কোরআনে বেশি আলোচনা করা হয়নি যত বেশি মুশরেকদের কথা আলোচনা করা হয়েছে যত বেশি মুনাফেকদের কথা বলা হয়েছে যত বেশি কাফের পত্তরিকদের কথা বলা হয়েছে খুব বেশি তাই না ইয়াহুদীদের কথা বলা হয়েছে নাসারা খ্রিস্টানদের কথা বলা হয়েছে কোরআন এইসব বিষয়বস্তু আছে কিনা খ্রিস্টানদের কথা আছে ইয়াহুদীদের কথা আছে তাদের যেসব দোষ তাদের কুফুরি তাদের শির্ক সেসবের কথা আছে পত্তলিক মুশরেকদের কথা আছে কলিয়া ইহাল কাফেরন মুশরেকদের কথা আছে কিন্তু নাস্তিকদের কথা শুধুমাত্র এই একটি আয়াত আছে কারণ নাস্তিক তেমন ছিল না আরব সমাজে তখন নাস্তিকতা পরে জন্মেছে ব্যাপক হারে আলহামদুলিল্লাহ তাও নাকাম হয়েছে যদিও শের কুফরি আর নাস্তিকতা সবগুলি প্রায় কাজ সমান সবগুলির শেষ পরিণাম চিরকাল জাহান্নাম দুনিয়ায় আল্লাহর গজব এবং আখেরাতে চিরকাল জাহান্নাম এতে কোনো সন্দেহ নেই এমন নয় যে নাস্তিক চিরকাল জাহান্নামে থাকবে আর মুশরেক কোনোদিন জাহান্নাম থেকে বের হবে বা মুনাফিক কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না ইয়াহুদ্দিন আসারা কোনদিন নাম থেকে বের হবে কখনো না শেষ পরিণাম সবার সমান কিন্তু নামেও শাস্তির বিভিন্ন স্তর রয়েছে যেমন জানা আছে আপনাদের ওয়াকালু মাহিয়া ইল্লা হায়াতনা দুনিয়া নামুত নাহিয়া আমরা মরি এবং জীবিত হই মানে আমাদের কেউ মরে তো কেউ জীবন পায় কিছু লোক মরছে আর কিছু লোক জন্মাচ্ছে এই হচ্ছে দুনিয়ার নাম পৃথিবী হচ্ছে এর নাম যে আমরা অনেকে যারা যাদের বয়স শেষ হয়ে এসেছে সে মানে বৃদ্ধ হোক আর না হোক যাদের সময়সীমা শেষ হয়ে এসছে নির্ধারিত আজাল পৌঁছে গেছে মতের সময় সে মরে যায় আবার অনেকে জন্মায় একটি বংশে একটি পরিবারে দশ জন মারা গেলে বিশ জন জন্মাচ্ছে বা তারও বেশি হয়তো নামুত নাহিয়া এর নাম হচ্ছে দুনিয়া পৃথিবী বাস আর এছাড়া আর কিছু নেই ওমায়ুহলে কোনা ইহার আর আমাদেরকে ধ্বংস করে একমাত্র যুগ কাল কালের আবর্তন বিবর্তনে আমরা কি হই মারা যাই সময়কাল যখন শেষ হয়ে গেল তখন মরে গেলাম এর পিছনে আল্লাহ আছে মালাকুল মত আছে আল্লাহ মালাকুল মত কে পাঠান এসব কিছু না অমায় হলে কোন ইল্লা দাহার এ হচ্ছে অমায় হলে কোন ইল্লা দাহারের অর্থ যে কালের আবর্তন বিবর্তনে এক যুগ ছিল যে ছোট্ট শিশু ছিলেন তারপর একটু বড় হলেন খুব সুন্দর হয়ে খেলাধুলা করছেন দৌড় ঝাঁপ করছিলেন দাড়ি ছিল না আবার দাড়ি হলো তারপর আবার দাড়ি সাদা হলো সাদা হওয়ার পর আবার মরলেন ইত্যাদি ইত্যাদি অমায় হলে কোন ইল্লা দাহার এগুলি কালের আবর্তন বিবর্তনে কালের আবর্তন বিবর্তনে নিজেকে আপনি চিনতে পারবেন না আপনার বিগত ছবি যদি আপনার দশ বছর বয়সের ছবি থাকে আর এখন হঠাৎ করে আপনাকে দেখানো হয় আগে থেকে আপনার কাছে নেই ওই দশ বছর আগে ছবি নেওয়া হয়েছে তারপরে সেই ছবির সাথে আপনার কোনো সম্পর্ক নেই হঠাৎ করে আপনার সামনে সেই ছবি পেশ করা হয়েছে এটি কে কখনো চিনতে পারবেন না পারবেন পারবেন না এই যে কালের আবর্তন বিবর্তন অমায়ু হলে কোন ইল্লা দাহার তো জামানায় মানুষকে কি করে থাকে ধ্বংস করে থাকে আল্লাহ মত দেয় না অথচ আল্লাহ কোরআন এর সাদ করেছেন এটি হচ্ছে তৌহিদ এ হচ্ছে ইমান আল্লাহ ইয়াতাওয়াফাল আনফোস জীবকে আল্লাহ মৃত্যু দান করে থাকেন আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা যখন তার মরণের সময় আসে আল্লাহ বলছেন এ সম্পর্কে তাদের কোনো সম্যক জ্ঞান নেই এসব জ্ঞানবিহীন কথাবার্তা যে লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হচ্ছে শুধু পয়সা আর দুনিয়া হ্যাঁ নেতৃত্ব আর টাকা আর পয়সা আর গদি আর আমরা কালের আবর্তন বিবর্তনে ধ্বংস হব বা দুনিয়া এসছি মারা যাব এই সব প্রাকৃতিক যেটিকে আজকালকার ভাষায় কি বলছে সব ন্যাচারাল প্রাকৃতিক আল্লাহ রাবুল আলম তাদের এই বাতিল মতবাদের খণ্ডন করে বলছেন এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই যে কিভাবে পৃথিবীতে সৃষ্টি জন্মাচ্ছে মখলুক আসছে আবার কিভাবে যাচ্ছে মত কেমন করে হলো মালাকুল মত এমন করে আসলো আর কেমন করে তার রোহ কবজ করলো এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই ওমা আলহম বেজা আলিকা মেনে এলম আর এ সম্পর্ক জ্ঞানের উৎস হচ্ছে ওয়াহি ওহি ছাড়ার কোন উৎস নেই কোন সায়েন্স বিজ্ঞান মানুষের প্রযুক্তি টেকনোলজি যান্ত্রিক সভ্যতা প্র্যাকটিক্যালে প্রমাণ করতে পারবে না যে এই লোকটি কেমন করে মারা গেল দুনিয়ার পরে আখেরাত এসব প্র্যাকটিক্যালে টেকনোলজি দিয়ে প্রমাণ করার জিনিস নাই এগুলি হচ্ছে এলম কোন এলম এলমুল ওয়াহি এর নাম হচ্ছে ওয়াহির এলম যে ওয়াহির এলম আল্লাহর পক্ষ থেকে সমস্ত আম্বিয়া এবং রসুলদের মাধ্যমে এসেছে এবং এই জন্য সমস্ত আম্বিয়া রসুলদের কথা এক ভাষা এক তহিদের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে মানুষের মতের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই আছে কি যে তহিদের কথা আদম আলি সাল্লাম নু আলি সাল্লাম ইব্রাহিম মুসা ইসা শিখিয়েছেন সেই তহিদের কথাই পিয় নবী মোহাম্মদ সাল্লাম শিখিয়েছেন যে আখেরাতের কথা এইসব আম্বিয়া কেরামরা বলেছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সেই আখেরাত পরকাল মতের অবস্থার কথা বলেছেন এই হচ্ছে ওয়াহির এলম এলম ওমায়ল মিন কারণ এই এলমের ধারে কাছে তারা আসেনি ওয়াহির এলম শেখার জন্য আসেনি সেই জন্য নাস্তিকতায় নিমজ্জিত হয়েছে ওয়াহির এলম চর্চাই করেনি যার কারণে তারা কাফের হয়েছে আজকে মুসলিম সমাজে যেসব নাস্তিক দেখা যায় যেসব বিধর্মী দেখা যায় একক তো নামাজ পড়ে না আল্লাহ পরকাল বলে তাদের কোনো পরোয়া নেই তাদের সম্পর্কে এই আয়াত বলে দেন অমাল আহম বেজালিকা মিন এলম তাদের ওয়াহি সম্পর্কে কোনো জ্ঞান নেই আল্লাহর ঐশী বাণী সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে দুনিয়া এবং আখেরাত সম্পর্কে যে জ্ঞান দেওয়া হয়েছে আম্বিয়াদের মাধ্যমে রসুলদের মাধ্যমে তার সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই জ্ঞান না থাকার কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে রেসালাতের জ্ঞান না থাকার কারণে হাদিসের জ্ঞান না থাকার কারণে এই অবস্থা তাদের ইনহম ইয়াজুন্নুন তারা যে কিছু বলে থাকে তাদের এগুলি কি ধারণা মাত্র ইনহুম ইয়াজুন্নুন শুধু তারা কি করে থাকে ধারণা করে থাকে ধারণা ভিত্তিক কথা কল্পনা করে থাকে কাল্পনিক কথাবার্তা অনুমান ভিত্তিক জান বলা হয় অনুমান ভিত্তিক কথাবার্তা ধারণা মাত্র ইয়াকিনের কথা হচ্ছে গাইবের কথা অদৃশ্যের কথা আর গাইবের কথা জানার উপায় হচ্ছে এলমুল ওয়াহি ওয়াহি তাদের কাছে ওয়াহির কোন এলম অমাল আহমেদ আলী কেন এলম এনহম ইল্লাইয়াজন্নুন শুধু তারা ধারণা করে থাকে কল্পনা করে থাকে অনুমান করে থাকে আর খেয়াল খুশি কথা বলে থাকে তারা সুরাজ আসিয়ার আয়াত নম্বর চব্বিশ সহিব খারিতে রয়েছে আবু রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত আনি নবী সাল্লাম কাল নবী করিম সাল বলেছেন কাল আল্লাহ তালা মহান আল্লাহ এরশাদ করেছেন হাদিসে যদি নবী সাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন তাহলে ওই হাদিসের নাম কি হাদিসে কুদসি হাদিসে যদি বলে থাকেন হ্যাঁ নবী সাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন আর কথাটি হাদিস আছে কোরআনে নেই তাহলে হাদিসে কুদসি আর যদি কোরআনে থাকে তাহলে আয়াতে কোরআনি আয়াত মহান আল্লাহ কি বলেছেন ইউজিন ইবনু আদম ইউজিন ইবনু আদম আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে মানে অনেক আদম সন্তান সবাই কষ্ট দেয় না তবে যারা এই চরিত্রের কারা তারা ইয়াসুবুদ্দাহারা যারা জামানাকে যুগকে সময়কে কালকে গালিগালাজ করে থাকে ও আনাদ্দাহর অথচ আমি হচ্ছি জামানা শাব্দিক অর্থ এটি কিন্তু আসলে ভাষ্যকারগণ বলেছেন যে আমি জামানার পরিবর্তনকারী ও আনা মোকাল্লেবুদ্দাহার ও আনা দাহর মানে ও আনা মোকাল্লেবুদ্দাহার আর আরবি ভাষায় এই রকম সংক্ষিপ্ত বাক্য অনেক সময় ব্যবহার হয় আমরা নিজের ভাষায় অনেক সময় সংক্ষিপ্ত করি অনেক কথাকে সংক্ষিপ্ত করি না ও আনা দাহর মানে ও আনা মোকাল্লেবুদ্দাহার এর প্রমাণ হচ্ছে তারপরের অংশটুকু হাদিসে ওকাল্লেবুল্লাহার আমি আল্লাহ রাত এবং দিনকে পরিবর্তন করে থাকি রাত এবং দিনকে পরিবর্তন করে থাকি আল্লাহ রাতকে দিনে প্রবিষ্ট করে থাকেন দিনের মধ্যে ঢুকিয়ে দেন মানে রাত শেষ হলো দিন চলে আসলো দিনকে আবার রাত্রে ঢুকিয়ে দেন মানে দিন শেষ হয়ে গেল তখন রাতের অন্ধকার চলে আসলো আলো ছিল আলো শেষ হয়ে অন্ধকার গিয়ে আলোকে গ্রাস করে ফেললো শেষ হয়ে গেল আলো আবার সকালবেলায় এমন আলো হলো যে অন্ধকারকে তাড়িয়ে দিল অন্ধকারকে বিতাড়িত করে সারা বিশ্বকে আলোকিত করে দিল যতদূর পর্যন্ত আমরা আলো দেখছি বিশ্বের বিশাল এলাকা আলোকিত হয়ে আছে বর্তমান এখন যেমন এই সময় কিন্তু অনেক এলাকা এখনো অন্ধকার আলো অন্ধকারকে বিতাড়িত করতে পারেনি রাত হয়ে আছে অন্নাহার আমি আল্লাহ রাত এবং দিনকে পরিবর্তন করে থাকি রাত এবং দিনের পরিবর্তনের মাধ্যমে জামানার পরিবর্তন হয়ে থাকে সুতরাং যদি কেউ সময়কে গাল দেয় কালকে গাল দেয় বা সময়কালে যা কিছু ঘটছে সবকে গাল দেয় বা কিছু এরকম খারাপ কথা বলে তাহলে আল্লাহর ওপরে এসব কথাবার্তা বলা হলো সুতরাং এইভাবে অনেক আদম সন্তান মহান আল্লাহকে কি করে থাকে কষ্ট দিয়ে থাকে রয়েছে মুসলিম শরীফ রয়েছে আর এই হাদিসটি আবু দাউদ শরীফের শেষ হাদিস মনে রাখবেন আবু দাউদের শেষ হাদিস হচ্ছে জামানা সম্পর্কে হাদিসটি ইউজিন ইবন আদম ইয়াসুবাহারা ওয়ানা দাহর ওকাল্লেবুল্লাহারা অফি রেওয়ায়া আরেকটি রেওয়ায়ত রয়েছে মুসলিম শরীফে লাতাসুবুদ্দাহার তোমরা জামানাকে কালকে সময়কে গালি দেবে না খারাপ ভাষা বলবে না ফাইন আল্লাহ আদাহার কারণ আল্লাহ রব্বুল আলমী হচ্ছে জামানার পরিবর্তনকারী হুয়াদ্দাহার মানে হোয়া মুকাল্লেবুদ্দাহার যে কথাটা বলছিলাম যে আল্লাহ সম্পর্কে নবী কি বললেন আল্লাহর কথা এটি ওয়া আনাদ্দাহার আমি আল্লাহ দাহার মানে মুকাল্লেবুদ্দাহার এর প্রমাণ হচ্ছে তারপরের অংশটুকু ওকাল্লেবু শব্দটি এসছে ওকাল্লেবুল্লাহার তো ওকাল্লেবু থেকে এখানে নেওয়া হবে ওয়া আনাদ্দাহার মানে ও আনা মোকাল্লেবুদ্দাহার আমি যুগের পরিবর্তনকারী তো এই হাদিস দ্বারা জানা গেল যে জামানাকে গাল দিতে বা হাওয়া বাতাস জামানাতে যা কিছু ঘটে থাকে এক কথায় সেসবকে গাল দেওয়া নিষেধ আলোচনা শুনছিলেন সময়কে এবং যুগকে গালি দেওয়া সম্পর্কে এই অধ্যায়টি এখানেই সমাপ্ত হল এবং এর সাথে রয়েছে পরবর্তী অধ্যায়টি যাতে রয়েছে কাজিউল কোজাত উপাধিতে এবং শাহানশা নামে কাউকে সম্বোধন করা সম্পর্কে কোন ব্যক্তিকে কাজিউল কোজাত বলা কাজিউল কোজাত মানে বিচারপতিদের বিচারপতি বিচারপতিদের বিচারপতি এটি মুসলিম দেশগুলিতে পরবর্তী কালে এই বেদাত শুরু হয়েছিল কাজিউল কোজাত বলা যদিও তাদের উদ্দেশ্য এই নয় যে আমরা আল্লাহর মতো সেই চিফ জাস্টিস যাকে বলা হয় প্রধান বিচারপতি ইমা বাবা হানিফা রহমতুল্লাহ আলের ছাত্র সবচেয়ে বড় ছাত্র যিনি আবু ইউসুফ রহমতুল্লাহ আলী এমাম আবু ইউসুফ ছিলেন প্রধান বিচারপতি কিন্তু প্রধান বিচারপতিকে আরবিতে রাইসুল কোজাত জলি বলে যে কাজীদের নেতা তাহলে ঠিক আছে জায়দ আছে রাইসুল কজাত মানে কাজীদের রাইস উনি চেয়ারম্যান কাজীদের নেতা ঠিক আছে কিন্তু কাজীউল কজাত মানে কাজীদের কাজী কাজী মানে কাজী আর কোজাত হচ্ছে কাজীর বহু বচন মানে যত কাজী আছে বিচারপতি আছে সমস্ত বিচারপতিদের বিচারপতি তাহলে বিচারপতিদের বিচারপতি কে আল্লাহ সুতরাং কোন মানুষকে যতই বড় বিচারপতি হোক না কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক আর দেশের রাষ্ট্রপতি হোক কাউকে কাজিউল কোজাত বলা জায়জ নাই বরং এটি শির্ক আল্লাহ সমতুল্য সমকক্ষ করে দেওয়া মহান আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর কেউ কফু নেই মানে সমকক্ষ সমতুল্য নেই সুতরাং কাজুল কোজাত বলা সিরকি কথা এইরকমই কাজুল কোজাত না বলে যদি কেউ অন্য কোন ভাষায় বলে আরবিতে কাজুল কোজাত আর এইরকমই হচ্ছে শাহান শাহ ফার্সিতে আমাদের সেই শাহান শাহ নাম কত আছে আমাদের এক ভাই ছিল শাহান শাহ মানে বাদশাহের বাদশাহ শাহান শাহ বাদশাহের বাদশাহ তো বাদশাহদের বাদশাহ কে আল্লাহ তাহলে কোন মানুষের নাম শাহান শাহ রাখা জাহিজ নয় সিরকি নাম এরপরে আসবে স্থান শাহ আলম আলম মানে জগৎ জগতের বাদশাহ জগতের বাদশাকে শাহ আলম অনেকে রাখে আমার দেশে শাহজাহান জাহান মানে দুনিয়া পৃথিবী পৃথিবীর বাদশাহ পৃথিবীর বাদশাকে শাহজাহান মানে জাহানের বাদশাহ জাহান মানে কি ফার্সি ভাষা কিন্তু এটা জাহান মানে দুনিয়া পৃথিবী পৃথিবীর বাদশাহ তাহলে পৃথিবীর বা সারা পৃথিবীর বাদশাহ এই অর্থে যদি ধরেন তাহলে সারা পৃথিবীর বাদশাকে আল্লাহ তাহলে এই নাম কোন মানুষের রাখা জায়জ নয় কিন্তু যারা বলছে যে জায়জ করা যেতে পারে বা জায়জ হতে পারে তারা বলছে যে আল্লাহ রবাহ শুধু জাহানের বাদশাহ নাই এই জাহানেরও বাদশাহ আর আখেরাতের বাদশাহ এই জন্য আল্লাহ রবাহ দো জাহানের বাদশাহ বলেন আমার দেশে অনেকে পুরানো বুড়া হুজুর গুলি বক্তব্য করলে অজকল কি বলে দো জাহানের বাদশাহ অনেকে আবার নবীকে দো জাহানের বাদশাহ বলে ঠিক না দো জাহানের বাদশাহ নবী কি করে হলেন দো জাহানের বাদশাহ যদি হয়ে যান তাহলে তিনি জান্নাতের বাদশাহ আখেরাতের জাহানে জান্নাত নয় জাহান্নাম তিনি জাহান্নামের বাদশাহ তাহলে নবী সাল্লাম যাকে ইচ্ছা জান্নাতে দিতে পারেন যাকে ইচ্ছা জাহান্নামে দিতে পারেন এই এখতিয়ার কি নবীর আছে নেই সুতরাং দো জাহানের বাদশাহ নবী সাল্লামকে বলাও সে জাহেজ নাই দো জাহানের বাদশাহ আল্লাহ রব আলমিন এগুলি বুঝার প্রয়োজন আছে কারণ এইসব রোগ ঢুকে আছে আমাদের দেশে বললাম বক্তাদের এই কথাটি নবীকে বলে দোজাহানের বাদশাহ আকায় নামদার তাজদার মদিনা মোহাম্মদ রসুল্লাহ বলে না এরকম বক্তব্য করতে গিয়ে আর বলবে না কেন পীরকে যদি কিবলা বলতে পারে পীরকে নিজের বাবাকে বাদে পীরকে যদি বাবা বলতে পারে হ্যাঁ তাহলে আবার নবীকে দু জাহানের বাদশা বলতে অসুবিধা কি কারণ এসব শির্ক বলে বলে অভ্যাস হয়ে আছে জাহাঙ্গীর মানে পৃথিবীকে ধারণকারী গির মানে ধারণ করা গ্রেফতান থেকে ফার্সিতে গ্রেফতান মানে ধরা আখাদা তো জাহাঙ্গীর মানে দুনিয়া ধারণকারী পৃথিবী ধারণকারী পৃথিবী ধারণকারী নামগুলি শির্কের গন্ধ আছে যদিও শির ধারণ করে জাহাঙ্গীর যাতে করে আকাশ জমিন খসে না পড়ে আল্লাহ ধারণ করে রয়েছেন সুতরাং জাহাঙ্গীর নাম এই দিক দিয়ে শির পাওয়া যাচ্ছে তাতে আলমগীর জাহান আল আলম হচ্ছে আরবি শব্দ আর জাহাঙ্গ হচ্ছে ফার্সি শব্দ একই অর্থ আলমগীর মানে আলম মানে পৃথিবীকে ধারণকারী সুতরাং এইসব নামগুলি বদলে দেওয়া উচিত তাই লেখক বলছেন বাবু তাসাম্মি বি কাজিল কোজাত ও নাহবেহি কাজিল কোজাত কারো নাম রাখা সে নাম হোক বা উপনাম হোক বা উপাধি নাম হোক উপাধি দেওয়া হয়েছে তার নাম বাল্য জীবন অন্য নাম ছিল কিন্তু বড় পোস্ট পাওয়ার পরে নাম রেখে দেওয়া হয়েছে কাজুল কোজাত না বা এই ধরনের অন্য যেগুলো বললাম ফিস সাহি বখারি শরীফে রয়েছে আবিহর রাজি আল্লাহ তালানো থেকে বলেছেন ইন্না আখনা ইসমিন ইন্দাল্লাহ আল্লাহর নিকট সবচাইতে ঘৃণিত নাম জঘন্য নাম রজলুন ওই ব্যক্তির নাম তোসাম্মা মালিকুল আমলাক যাকে বলা হয় বাদশাদের বাদশাহ মালিকুল আমলাক আরবিতে মালিকুল আমলাক আর ফার্সি তো হচ্ছে শাহান শাহ একই অর্থ এই এর অর্থ করেছে কেউ কেউ সুফিয়ান সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই সুফিয়ান সৌরি তিনি এরাকের লোক ছিলেন আর এরাকে তখন ফার্সি ভাষা ছিল তার জামানায় এই জন্য এমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী কুফার লোক তার মাতৃভাষা ফার্সি ভাষা তাই না তিনি তো আফগানিস্তানের লোক না আর এর লোক না তেহরানের লোক না তার বাড়ি ছিল খুব হয় কিন্তু তার মাতৃভাষা কি ছিল ফার্সি তাহলে বুঝতে পারছেন যে এরাকে প্রাচীন যুগে নবিসের পরে বা সেই কালেও তারপরেও দীর্ঘদিন ধরে ফার্সি ভাষা ছিল কিন্তু ইসলাম যখন সেখানে পৌঁছিল আলহামদুলিল্লাহ তখন ধীরে ধীরে ধীরে সেই এলাকায় আরবরাও বসবাস করলো এবং সেখানকার মুসলিমরাও নিজের ভাষা পরিবর্তন করে নিল ধীরে ধীরে যেখানে ইসলাম পৌঁছেছে প্রথম যুগে ইসলাম এইভাবে পৌঁছেছে যেখানে প্রথম যুগে ইসলাম পৌঁছেছে সেখানকার লোকেরা ইসলাম কবুল করার সাথে সাথে কোরআনের ভাষাকে মাতৃভাষায় পরিণত করেছে আমাদের মাতৃভাষা আরবি ভাষা হবে এবং আরবি শেখার চেষ্টা করেছে তারা মাতৃভাষা আরবি করে নিয়েছে কিন্তু যেখানে একটু বিলম্ব হয়ে যেসব দেশে ইসলাম পৌঁছেছে সেসব দেশে হয়তো পরিবর্তন হয়েছে কুফরি থেকে ইমান এসেছে ইসলাম এসেছে কিন্তু ভাষা চেঞ্জ হয়নি যেমন ভারত বাংলাদেশ কারণ এদের এইসব দেশগুলিতে ইসলাম একটু বিলম্ব পৌঁছেছে এমন যুগে ইসলাম পৌঁছেছে যখন ভাষার জাতীয়তা শুরু হয়ে গেছিল একটু করে জাতীয়তার গন্ধ শুরু হয়ে গেছিল যার ফলে তারা খাঁটি ইসলামের ছায় আসতে পারেনি যে আমাদের ভাষা চেঞ্জ করে দেবো আমাদের ভাষা মাতৃভাষা হয়ে যাক যাতে করে আমাদের কোরআন বোঝা সহজ হয়ে যায় হাদিস বোঝা সহজ হয়ে যায় এরকম নিয়ত তাদের ছিল না যার ফলে ভাষা এরকম থেকে গেছে ইসলামটা কবুল করেছে আলহামদুলিল্লাহ কমপক্ষে জান্নাতের রাস্তাতে তো আছে যদি এই জাতীয়তা মাথা চাঁড়া দিয়ে না থাকে আর যদি জাতীয়তা মাথা চাঁড়া দিয়ে থাকে যে আগে বাঙালি তারপর মুসলিম আগে সিন্ধি পাকিস্তানি তারপর আফটার দিস মুসলিম প্রথম আমেরিকি তারপর মুসলিম তাহলে জান্নাত পাওয়া মুশকিল আছে আজ বলে প্রথম মুসলিম তারপর বাঙালি অসুবিধা নেই আল্লাহ বলছে ওজা আল্লাহ সৌবায়লা তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি ভাগ করে দিয়েছি লে তারাও পরিচিতির জন্য যে আপনি আমি বাঙালি কেউ পাকিস্তানি কেউ আফগানি কেউ উজবেকিস্তানি কেউ আমেরিকান কেউ জাপানি অসুবিধা নেই কিন্তু আমরা সবাই মুসলিম তাহলে ইনশাল্লাহ জান্নাতের কথা আছে বুঝতে পারলেন পার্থক্য নবী করিম সাসন কি বলেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যার নাম হচ্ছে মালিকুল আমলাক বাদশাহের বাদশাহ আর এটি হচ্ছে সবচেয়ে নোংরা নাম নিকৃষ্ট ঘৃণিত নাম আল্লাহ নিকট এই জন্য কারণ বর্ণনা করছেন লা মালিকা ইল্লাল্লাহ কারণ আল্লাহ ছাড়া কেউ বাদশাহ নেই বাদশাহের বাদশাহ একমাত্র আল্লাহ এমনি মালিক হতে পারে ক্ষুদ্র কিছু বস্তুর মালিক একটি দেশের মালিক একটি অঞ্চলের মালিক সে হতে পারে বিশেষ কোন সম্পদের মালিক সে হতে পারে কিন্তু বাদশাদের বাদশাহ সমস্ত কিছুর মালিক একমাত্র কে আল্লাহ রাবুল আলমিন কালা সুফিয়ান ইমাম সুফিয়ান সৌরি বলছেন মিসল শাহান শাহ যেমন মালিকুল আমলাক ওই রকমই আরবদের কাছে যেমন ফার্সি ভাষায় শাহান শাহ বাদশাদের বাদশাহ জি অভিরেওয়ায় আর একটি হাদিসে রয়েছে আগিয়াজ ও রাজলিন আল্লাহর নিকট সবচাইতে আগিয়াজ মানে আল্লাহ যার উপর বেশি রাগান্বিত হন ওই ব্যক্তি যার উপর বেশি রাগান্বিত আল্লাহ আল্লাহ আল্লাহ নিকট ইয়ামাল কেয়ামত কেয়ামতের দিন ও আখবাসু আর এবং সবচাইতে হবিস নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি কে যার নাম মালিকুল আমলাক যার নাম হচ্ছে শাহান শাহ বাদশাহের বাদশাহ কাহুল আখনা মানে হচ্ছে আউদা নিকৃষ্ট আখনা শব্দটি যেন বিশাল বলেছেন এর মানে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি তাহলে বোঝা গেল যে এই ধরনের নাম যেগুলিতে আল্লাহর সমকক্ষ সমতুল্য করা হয় বা আল্লাহর গুণে শরিক করে দেওয়া হয় এইরকম নাম রাখা যাবে না তাহলে প্রধান বিচারপতিকে কি বলতে হবে হ্যাঁ? রাইসুল রাইসুল কোজাদ বললে অসুবিধা নেই যেমন সৌদি আরবে রাইসুল কোজাদ বলা হয় কাজিল কোজাত নিষেধ আছে এখানে বলা সাল্লাহ রবিনা মোহাম্মদ আলহি